ওগো বিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো বিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি তোমার উপর দরুদ পড়েন স্বয়ং এলাহি তোমার উপর দরুদ পড়েন স্বয়ং এলাহি ওগো বিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি হাতে নাই মোর টাকা করি পুলসে রাতে কি যে করি হাতে নাই মোর টাকা করি যে করি তোমার প্রেমের মালা মোরা গলায় পড়েছি তোমার প্রেমের মালা মোরা গলায় পড়েছি অগোনা বিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি অগোনা বিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি তোমার উপর দুরুদ পড়েন স্বয়ং এলাহি তোমার উপর দুরুদ পড়েন স্বয়ং এলাহি অগনাবিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি অগনাবিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি তোমার নামের তরি লইয়া সাত আসমান পাড়ি দিয়া তোমার প্রেমের তরি লইয়া সাত আসমান পাড়ি দিয়া প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি অগোনা বিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি তোমার উপর দুরুদ পড়েন স্বয়ং এলাহি তোমার উপর দুরুদ পড়ে স্বয়ং এলাহি ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়ে গো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি তোমার অধম উম্মতেরা কেদে কেদে বলে তারা তোমার অধম উম্মতেরা কেদে কেদে বলে তারা তোমাকে দেখি বারাসায় পাগল হয়েছি তোমাকে দেখি বারাসায় পাগল হয়েছি অগুনা বিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি অগুনা বিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি তোমার উপর দুরুদ পড়েন স্বয়ং এলাহী তোমার উপর দুরুদ পড়েন স্বয়ং লাহি অগনা বিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি অগোনা বিজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি অগোনা বিজি তোমারই প্রেম দরিয়া